بسم اللہ الرحمن الرحیم الحمد للہ رب العالمین وسلاۃ والسلام علی سید المرسلین نبینا محمد وعلى علیہ وصحب اجمعین اما بعد باب فضل التوحید وما یکفر من الذنوب وقول اللہ تعالی الذین آمنوا ولم یلبسوا ایمانهم بظلم اولئک لهم الامن وهم مهتدون وان عبادت ابن السامت رضی اللہ تعالی عنہ قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم من شہد اللہ الہ الا اللہ وحدہ لا شریک لہ لا شريك له وأن محمدا عبده ورسوله وأن عيسى عبد الله ورسوله وكلمته ألقاها إلى مريم روح منه والجنة حق والنار حق أدخله الله الجنة على ما كان من العمل أخرجاه ولهما في حديث عتبان فإن الله حرم على النار من قال لا إله إلا الله يبتغي بذلك وجه الله মহান আল্লাহর সমস্ত প্রশংসা দরুদ সালাম নাজিল হক প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর আল্লাহ সাল্লি আলী আল্লাহ বারিক আলী আজকে আপনাদের সামনে দর্শ হবে তাওহিদ সম্পর্কে কিতাব তৌহিদ থেকে তৌহিদ মানে হচ্ছে আল্লাহর একত্ব আল্লাহকে এক ও একক মনে করা ওয়াহেদ শব্দ থেকে তৌহিদ উদ্ভূত ওয়াহেদ থেকে তওহিদ ওয়াহেদে ওয়াও হা দাল এই মাদ্দা বা ধাতু রয়েছে আর তৌহিদ ওয়াও হা দাল রয়েছে ওয়াহেদ মানে হচ্ছে এক আর তৌহিদ মানে এক মনে করা এক বলে বিশ্বাস করা একত্ব এবং তার বাস্তবায়ন করা তো এ হচ্ছে তৌহিদ তাহলে শরীয়তের ভাষায় তৌহিদ কি তা হচ্ছে এফরাদুল্লাহ আল্লাহকে এক ও একক মনে করে বিশ্বাস করা আল্লাহকে এক ও একক মনে করে তার প্রতি ইমান নিয়ে আসা এ হচ্ছে তহিদ যখন শুধু তৌহিদ বলবো তখন তার অর্থ হবে এফরাদুল্লাহ তালা মহান আল্লাহকে এক ও একক মনে করা তারপরে তৌহিদের ভাগ রয়েছে প্রত্যেকটি ভাগের পৃথক পৃথক আলাদা আলাদা সংজ্ঞা হবে তৌহিদের বিপরীত হচ্ছে শির্ক তৌহিদের বিপরীত হচ্ছে শির্ক আলেমরা এই জন্য উল্লেখ করে থাকেন যে বিপরীত বস্তু দিয়ে আসল বস্তুকে সুন্দরভাবে চেনা যায় যে কোনো বিষয়ের ক্ষেত্রে বা যে কোনো বস্তুর ক্ষেত্রে পৃথিবীতে আল্লাহ ভালো এবং মন্দ যদি দুটো সৃষ্টি না করতেন তাহলে ভালোর গুণ মানুষ এমন কোনো গুরুত্ব দিয়ে শুনত না বুঝত না ভালোর মূল্যায়ন করত না আলো অন্ধকার দুটো জিনিস যদি না থাকতো তাহলে আলোর কোনো মূল্যই থাকতো না শুধু আলো আলো যদি থাকতো অন্ধকারই নেই তাহলে আলোর এত মূল্য থাকতো না তো ভালো মন্দ আলো অন্ধকার জি আল্লাহ রেখেছেন পৃথিবীতে যাতে করে ভালো বা আলোর মূল্যায়ন করা হয় তার মূল্য দান করা হয় বুঝা ভালো করে যায় তো হিদ আল্লাহর একত্ব এর বিপরীত যখন জানব তখন আমরা তহিদকে আরও সুন্দর করে বুঝতে পারবো তহিদের বিপরীত হচ্ছে শির্ক তহিদও আরবি শব্দ আর শির্কও আরবি শব্দ শির্ক শরিক থেকে শির্ক মানে হচ্ছে অংশীদার স্থাপন করা আল্লাহর অংশীদার স্থাপন করা আল্লাহ ফাকরাবুল আলমিনের কোনো একটি গুণ কোনো একটি কাজ অথবা আল্লাহ ফাকরাবুল আলমিনের এবাদতের কোনো একটি এবাদত অন্য কাউকে দিয়ে দেওয়া জীবিত হোক মৃত হোক কাউকে দিয়ে দেওয়া এ হচ্ছে শির্ক যেমন তহিদ হচ্ছে আল্লাহকে এক মনে করা এবং তা বিশ্বাস করা এবং তার বাস্তবায়ন করা তেমনই শির্ক হচ্ছে আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার সাব্যস্ত করা আল্লাহর হকের ক্ষেত্রে হোক আল্লাহর ক্ষমতার ক্ষেত্রে হোক রবুবিয়ার প্রভুত্বের ক্ষেত্রে হোক আল্লাহর এবাদত বন্দীর ক্ষেত্রে হোক বা আল্লাহর যে সুন্দর সুন্দর গুণাবলী রয়েছে সেসব গুণের কোন একটি গুণ অন্যকে দিয়ে দেওয়া হোক তহিদ হচ্ছে ইসলামের মূল তহিদ যদি না থাকে অর্থাৎ আল্লাহর একত্রের বাস্তবায়ন যদি না থাকে আল্লাহর একত্রের প্রতি ইমান যদি না থাকে তাহলে অন্য কোনো ভালো কাজ করে লাভ নেই সব ধ্বংস হয়ে যাবে এই মর্মে বহু আয়াত রয়েছে কোরআনে কেরিমে তাহলে প্রথম ইসলামের ভিত হচ্ছে তৌহিদ আল্লাহর একত্ব আল্লাহর একত্বের বাস্তবায়ন কেমন করে হইতে হবে তিনটি ক্ষেত্র মনে রাখবেন একটি হচ্ছে অন্তর থেকে অন্তরে আল্লাহর তৌহিদ একত্রের বাস্তবায়ন অর্থাৎ অন্তর দিয়ে আমরা কি করি বিশ্বাস করি অন্তর থেকে আল্লাহ যে এক ও একক তা বিশ্বাস করা কুলহু আল্লাহ আহাদ হে নবী বলে দিন যে আল্লাহ এক ও একক আহাদ এই থেকে আহাদ আর তা থেকে হচ্ছে তৌহিদ শব্দটি তো আল্লাহ এক ও একক এই কথাটি অন্তরে বিশ্বাস করা তাহলে অন্তরে তহিদ হইতে হবে দুই নম্বর হচ্ছে মুখে তহিদ হইতে হবে অর্থাৎ তহিদের আল্লাহর একত্রের স্বীকৃতি দান করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই আল্লাহ ছাড়া কেউ এবাদতের হকদার নেই আল্লাহ ছাড়া কেউ সৃষ্টিকর্তা নেই আল্লাহ ছাড়া কেউ রেজিক দাতা নেই এ কথা স্বীকৃতি দান করা এ কথার স্বীকৃতি দান করা তাহলে জবান দিয়ে তহিদ প্রতিষ্ঠা করতে হবে অন্তর থেকে তহিদ প্রতিষ্ঠা হলো বিশ্বাসের মাধ্যমে জবান দিয়ে তহিদ প্রতিষ্ঠা হলো একরার বা অঙ্গীকারের মাধ্যমে স্বীকারোক্তির মাধ্যমে আর তৃতীয় ক্ষেত্র হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তহিদ আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর তহিদ প্রতিষ্ঠা করা তা হচ্ছে আমল যার নাম হচ্ছে আমল অর্থাৎ আপনি একমাত্র আল্লাহ এবাদত বন্দী করবেন সিজদা একমাত্র আল্লাহর জন্য করবেন দোয়া একমাত্র আল্লাহর কাছে করবেন জবাই কোরবানি একমাত্র আল্লাহর জন্য করবেন মান্যত একমাত্র আল্লাহর জন্য করবেন ফরিয়াদ করবেন অসহায় অবস্থায় একমাত্র আল্লাহর নিকটে যতগুলি এবাদতের প্রকাণ রয়েছে সব একমাত্র আল্লাহর জন্য করবেন আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করছেন সেজদা করছেন দোয়া করছেন এগুলি সব আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করছেন এগুলি আল্লাহর জন্য করতে হবে এটি হচ্ছে তৃতীয় ক্ষেত্র এই রকমই লাভ বা ক্ষতির মালিক আমার আপনার কে একমাত্র আল্লাহ এ কথা যেমন অন্তরে বিশ্বাস থাকতে হবে জবানও আমাদের এটা উচ্চারিত হবে যে আল্লাহ না চাইলে কেউ আমার ক্ষতি করতে পারে না উচ্চারিত হবে তেমনই কাজে কর্মে তা প্রমাণ হবে কাজে কর্মে এমন হবে না যে কোনো লাভের জন্য আমরা মাজারে চলে গেলাম ছেলে পাবো ওখানে গেলে রোগ ভালো হবে ওখানে গেলে তাহলে লাভ ক্ষতির মালিক আপনি ওই মাজারওয়ালাকে পীরকে যাকে অলি মনে করেন তাকে মনে করে নিলেন আপনি তাহলে আপনি তৌহিদের প্রতিষ্ঠা করলেন না এইভাবে যদি আমরা তৌহিদকে বুঝে যাই তাহলে আমাদের এই তৌহিদে শির্কের ঘুণ লাগতে পারবে না তৌহিদের মধ্যে শির্ক প্রবেশ করতে পারবে না তো লেখক রহমতুল্লাহ আলাই তৌহিদের ফজিলত অর্থাৎ তৌহিদের গুণ কি আল্লাহর একত্ব যদি প্রতিষ্ঠা করেন আকিদায় বিশ্বাসে কথায় কাজে এই তিনটি ক্ষেত্রে তাহলে আপনি কি পাবেন এর ফল কি এটি একটি ব্যাপক কথা ওর একটি দিক হচ্ছে তৌহিদের উপকারিতায় অমায়ুকাফেরমিনা জুনুব তহিদ যদি প্রতিষ্ঠা করেন আপনি তাহলে আপনার গোনা খাতা মাফ হবে তাও লেখক উল্লেখ করেছেন যদিও সেটি তহিদের ফজিলতের অন্তর্ভুক্ত এক হচ্ছে যে পাবেন আপনি ইতিবাচক আর এক হচ্ছে নেতিবাচক যে গোনা খাতা যেগুলি হয়েছে অতীতে সেগুলিও মাফ হবে যদি আপনার তহিদ ঠিক থাকে পুরোপুরি তহিদ ঠিক থাকে তহিদ তিন প্রকার আপনাদের অনেকেরই জানা রয়েছে নতুন ভাইদের ছাড়া প্রায় লোকের হয়তো জানা রয়েছে তৌহিদ প্রথম হচ্ছে তৌহিদ বিয়াত দুই নম্বরে হচ্ছে তৌহিদে অলুহিয়াত বা তৌহিদ এবাদত অলুহিয়াতটা হচ্ছে এবাদত মানে এলাহ মানে মাবুদ হ্যাঁ এলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই তাহলে এলাহ মানে যখন মাবুদ তাহলে তৌহিদ উলুহিয়াত মানে তৌহিদে এবাদত এবাদতের তৌহিদ তিন নম্বর হচ্ছে তৌহিদুল আসমা ও সিফাত মানে আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্ব খুব সংক্ষেপে আমি সংজ্ঞাগুলি বলে দিচ্ছি এই দশটি শুরু করার আগে বা হাদিসগুলির ব্যাখ্যা বা আয়াতের ব্যাখ্যা করার আগে তৌহিদের রবুবিয়াত আল্লাহর কাজে কর্মে আল্লাহর কাজ আছে না আল্লাহর কাজে কর্মে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা বা আল্লাহকে এক ও একক মনে করা প্রতিষ্ঠা করা বলে বেশি ভালো কারণ প্রতিষ্ঠা হয় অন্তর দিয়ে হয় জবান দিয়ে হয় আর অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে হয় তাহলে এফরাদুল্লাহ ফি আফালিহি আল্লাহর কাজে কর্মে আল্লাহকে এক ও একক মনে করা বা আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা আল্লাহর কাজে কর্মে যখন বললাম আল্লাহর কাজ কি উদাহরণস্বরূপ প্রথম খালক সৃষ্টি করা সৃষ্টিকর্তাকে সৃষ্টি করা কোনো মানুষের কাজ নাই নবীরও কাজ না ওলিরও কাজ না একমাত্র কাজ কার এটি আল্লাহ লাহুল খালকু আল আমরু আল্লাহ বলছেন জেনে রাখো যে সৃষ্টি একমাত্র লাহু আর আদেশের মালিকও আল্লাহ মালিক আল্লাহ তো সৃষ্টি করা আল্লাহর কাজ তাহলে সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহর একত্র প্রতিষ্ঠা হচ্ছে যে আপনি এই ইমান রাখবেন যে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ আমাকে যেমন আল্লাহ সৃষ্টি করেছেন আমার ছেলে মেয়ে যদি দেন তো কে দেবেন একমাত্র আল্লাহ দেবেন কোন পীর ওলি নবী রসুল দিতে পারে না যদি আপনার এখানে দুর্বলতা থাকে যে না অলিয়া উলিয়ার কাছেও পাওয়া যায় যেমন আমাদের দেশের অধিকাংশ মাজারপন্থীদের এই আঁকি দেয় তাহলে তৌহিদের রবুবিয়াতি নেই আপনার আল্লাহর প্রভুত্বের ওপরে আপনার বিশ্বাস নেই একত্ব নেই এখানেই শির্ক ঢুকে গেছে কিন্তু আপনার আকিদা থেকে শির্ক ঢুকে আছে খাল সৃষ্টি করা আল্লাহর হক বা আল্লাহর কাজ এটি তারপরে দুই নম্বরে হচ্ছে রেজিক দেওয়া রিজিক দেওয়া আপনি যদি মনে করেন যে আমার রিজিক আর কেউ দিতে পারে মাজারে গেলে বরকত হয় মাজারে গেলে পীর অলিয়া উলিয়ারা বরকত দান করে থাকেন তাদের ফয়জে বরকত হয় এসব আকিদা রয়েছে আমার এলাকার এক কবর পূজারী তার বিহাইকে তার বিহাই ছিল আবার সন্ন্যতের সন্ন্যতি বংশের লোক কিন্তু বিআই কবর পূজারীদের বংশে মেয়ের বিয়ে দিয়ে বিআইয়ের সাথে আজমিরে যায় আজমিরে গিয়ে ফিরে এসে আল্লাহ পরীক্ষায় ফেলে দেয় আম বাগান খুব রয়েছে রাজশাহী মাল্লা এলাকায় আম বাগান ফজলি আম বিশেষ করে খুব ফলন ফলেছে আমের আল্লাহাক আরো বড় মুশ্রিক বানিয়ে দিল এইভাবে যে ব্যক্তি শির করতে যায় আল্লাহ তখন ওইদিকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দেয় নুয়াল্লিহ মাতাল্লাহ যেদিকে যাবো ওইদিকে আমি ফিরিয়ে দেবো সব আল্লাহ সেই বছরে আমের খুব ফলন হইল সেই ফের ফেরাউনের বক্তব্য যে এবারে যে আজমির গিয়েছিলাম সেই জন্য এত ফলন ফলেছে তাহলে রেজেক দাতা একমাত্র আল্লাহ আল্লাহর কাজ হচ্ছে রেজেক দেওয়া আপনি যখন মনে করলেন যে চিস্তি রেজেক দিতে পারে আপনি মুশরেক মুসলমান না আপনি নামাজ রোজা হজ জাকাত করেও আপনি মুশরেক কাফেরদের আমল বা মুশরেকদের আমল সম্পর্কে আল্লাহ বলছেন যে আমি লক্ষ্য করব তাদের আমলের দিকে এলামা আমেলুমিন আমা যে আমার আমল করেছে নামাজ রোজা হজ জাকাত সব করেছে সেসবের দিকে আমি লক্ষ্য করব উদ্দেশ্য করব ফাজা আল্লাহ হাবা সুরা সেগুলিকে ধুলিকণা করে আমি উড়িয়ে দেব সেগুলির কোনো নাকি স্বভাব পাবে না তাদের শিরকের কারণে মুশরেক কাফেরদের আমল সম্পর্কে বলা হয়েছে সৎ আমল সম্পর্কে তাদের সৎ আমলের আখেরাতে কিছুই প্রতিদান পাবে না তো আল্লাহর কাজ আল্লাহর কাজ হচ্ছে হায়াত দান করা জীবিত করা হায়াত দান করা প্রাণ দান করা আপনার ছেলে মরেছে আর পীরে জীবিত করে দিল চরমাইনের বক্তব্য শুনেছেন ভুলে যাবেন সেজন্য স্মরণ করাচ্ছি তাই না ওই যে নাতি মরে গেছিল একটাই নাতি হ্যাঁ গরুর দুধ দিয়ে খাওয়াইতো সেই নাতিও মরে গেল তখন পীর কি করলো জবরদস্তি কেড়ে নিয়ে চলে আসলো আর তারপর বলছে আল্লাহকে শুনেছেন কম বেজনি করে আমার হুকুমে উঠো এ তো করলোই নিজেই জীবিত করলো কত বড় তাগতি কথা এই তো ফেরাউন এরকম কথা বলেনি কোন মৃতকে মিশরেও তো অনেকে মরেছে ফেরাউন কোনোদিন এরকম করতে গিয়েছে কুম বেজনি এই জন্যই আমি বলি যে ফেরাউনের চাইতে বড় কুফুরি এগুলি তো <clears throat> তা তো করলোই তারপরে বলছে আল্লাহকে হুশ নেই আন্দাজ নেই শব্দটি ওখানে রয়েছে ওই কিতাবে ভেদে মারেফতে আদি খোদে আল্লাহকে আন্দাজ নেই যে একটা নাতি ছিল তাও নিয়ে গেল তো বলেন যদি হায়াত দান করা আল্লাহর হক হয় এটি আল্লাহর কাজ হয় এটি হচ্ছে আল্লাহর কাজ সেই কাজে আপনি আপনার অলিকে পীরকে সুফিকে অংশীদার বানিয়ে দিলেন যে সেও জীবিত করতে পারে আল্লাহ মেরে দিলেন আর সে জীবিত করে দিল তাহলে আপনি মুশরেক হয়ে গেলেন তাহলে এই আকিদাতে চর্মনায়ের আকিদাতে কি ঢুকে আছে এমন বড় শিকি ঢুকে আছে যে যা মানুষকে মুশরেক বানিয়ে দেয় মুসলমান থাকে না স্পষ্ট সাধারণ ভাষায় বলছি যাতে আপনাকে বুঝতে কোনো অসুবিধা না হয় মত দান করা কে কালিমা তহিদ আমাদের দেশে তো পাঁচটি কলম মুখস্থ করা তো মাসাল অভ্যাস আছে কারণ এটা এতে আছে পাঁচ কলম মুখস্থ থাকতেই হবে তিনি হায়াত দান করেন আর ওয়মিত তিনি মৃত্যু দান করেন তো হায়াত মতের মালিক একমাত্র আল্লাহ এই কর্ম একমাত্র আল্লাহ কোনো মানুষ মত দিতে পারে না কেউ যদি মনে করে যে অমুক লোকটি মারা গেল কারণ সে মাজারে যায়নি বা তার বিরুদ্ধে বলেছে সেই জন্য মরে গেল তাহলে সেই ব্যক্তি মুশরেক হয়ে গেল আপনি যদি এই এতেকাত পেশ করেন লোকটি এই জন্য মরে গেল যে লোকটি মাজারের বিরুদ্ধে বলেছ লোকটি পীরের বিরুদ্ধে বলেছে তো পীর মেরি দিল তাকে তাহলে আপনি মুশরেক হয়ে গেলেন আল্লাহকে শুধু ইহি মনে করলেন না আপনি হায়াত মতের মালিক মনে করলেন না সুরায় মূল কারো স্মরণ করে দিই শুধু কলমায় কেন আপনাদের স্মরণ করে যদিও এই কলমানে বিশ্বাস হাদিসে রয়েছে এই কলমা তহিদ তারপরে যিনি সৃষ্টি করেছেন মত এবং হায়াত তাহলে মত হায়াতের মালিক কে একমাত্র আল্লাহ শুধু আল্লাহ একমাত্র আল্লাহ কারো অংশীদার নেই এগুলি হচ্ছে তহি তহিদ রুবিয়ত আল্লাহর কাজে কর্মে আল্লাহকে এক একক মনে করা বা তার একত্ব বাস্তবায়ন করা তহিদ অলুহিয়াত এবাদতের তহিদ এবাদতে একত্ব এবাদত কে করে বান্দারা বান্দাকে আল্লাহ মানুষ এবং জিনকে এবাদতের জন্য সৃষ্টি করেছেন সে যেন তৌহিদে অলুহিয়াত বা এবাদতের সংঘাত আরিফ হবে এইভাবে যে মানুষের কাজে বা বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা বান্দার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা বা আল্লাহকে এক ও একক মনে করা বান্দার কাজ আমাদের কাজ হচ্ছে ইমান নিয়ে আসা এবাদত তো আম কথা আমাদের কাজ হচ্ছে বিশ্বাস করা আমাদের কাজ হচ্ছে <clears throat> পাঠ করা আমাদের কাজ হচ্ছে পাঁচ অক্ত নামাজ কায়েম করা আমাদের কাজ হচ্ছে রমজান মাসে রোজা রাখা আমাদের কাজ হচ্ছে হজ করা জাকাত দেওয়া ইত্যাদি ইত্যাদি তো এসব কাজের ক্ষেত্রে আমাদের কাজ হচ্ছে সেজদা করা সেজদা করা কার কাজ আমাদের কাজ বান্দার কাজ আমাদের কাজ হচ্ছে দোয়া করা ফরিয়াদ করা জি এসব কাজ আমাদের আমাদের কাজ হচ্ছে কোরবানি করা জবাই করা আমাদের কাজ হচ্ছে মান্যত করা এসব আমাদের কাজ সুতরাং এসব কাজের ক্ষেত্রে বান্দার কাজের ক্ষেত্রে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা এক অর্থাৎ একমাত্র আল্লাহর জন্য এসব কাজগুলি করা দোয়া করবেন একমাত্র আল্লাহর কাছে চাইবেন একমাত্র আল্লাহর কাছে ফরিয়াদ করবেন একমাত্র আল্লাহর কাছে জবাই করবেন একমাত্র আল্লাহর জন্য কোরবানি করবেন একমাত্র আল্লাহর জন্য মান্যত করবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে এইরকম সেজদা করবেন একমাত্র আল্লাহকে নামাজ পড়বেন একমাত্র আল্লাহর জন্য ঝুঁকবেন একমাত্র আল্লাহর সামনে অন্তরের এবাদত ভয় ভীতি ভয় করবেন একমাত্র আল্লাহকে জিন শয়তান ভূত প্রেত অলি বলে হ্যাঁ বুজুর্গ বলে ভয় করবেন এমন ভয় যে ভয় ক্ষতি করে দিতে পারে এই ভয় যে ভয় আল্লাহর জন্য হয় হ্যাঁ এটি হচ্ছে কুকুর শিরগালের ভয় নয় বাঘের ভয়ের মতো ভয় নয় যেটি প্রাকৃতিক ভয় সেই ভয় নয় এবাদতের ভয় ধর্মীয় ভয় এই ভয় একমাত্র আল্লাহর জন্য হবে এগুলি হচ্ছে তৌহিদে অলুহিয়াত তারপর আল্লাহ ফাকরাবুল আলমিন তার সুন্দর সুন্দর নিরানব্বইটি নাম বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হোসনা এবং প্রত্যেকটির নাম থেকে গুণ বের হয় এছাড়াও আল্লাহ ফাকরবুল আলমিনের জাতি গুণ রয়েছে তারপরে কর্মগত গুণ রয়েছে সত্তাগত গুণ রয়েছে কর্মগত গুণ রয়েছে সত্তাগত গুণ রয়েছে আল্লাহ ফাকরবুল আলম মুখমণ্ডল রয়েছে আল্লাহ ফাকরবুল আলমিনের হাত রয়েছে আল্লাহ ফাকরবুল আলমিনের চক্ষু রয়েছে এগুলি কোরআনে কারিম আছে না নেই জি এগুলি হচ্ছে সত্তাগত গুণ জাতি গুণ আর কর্মগত গুণ আল্লাহ ফাকরবুল আলমিন কথা বলেছেন কথা বলেননি কথা বলেন কোরআনে করিম আল্লাহর কালাম তাহলে আল্লাহ কথা বলেছেন মুসা আলি ইসলাম আল্লাহ কথা বলেছেন আল্লাহ ফাকরবুল আলমিনের কর্মগত গুণ হচ্ছে আল্লাহ ফাকরবুল আলম খুশি হন বান্দার নেক আমলে অসন্তুষ্ট হন বদ আমলে খারাপ আমলে আল্লাহ ফাকরাবুল আলমিন শেষ রাত্রে তিন ভাগের রাতকে তিন ভাগ করে শেষ রাতে আল্লাহ পাক প্রথম আসমানে অবতরণ করেন আল্লাহ ফাকরবুল আলমিনের গুণ হচ্ছে যে তিনি আরো সে আজিমের উপরে সমাসীন জি এসব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমের গুণ আল্লাহ পাকের গুণ হচ্ছে দয়া হ্যাঁ আল্লাহ পাকের গুণ হচ্ছে মার্জনা করা বহু গুণ রয়েছে আল্লাহ পাক রব্বুল আলমিনের সুন্দর সুন্দর সেগুলির ক্ষেত্রে যেইভাবে আল্লাহ বলেছেন যেইভাবে তার রসুল বলেছেন সেইভাবে বিশ্বাস করা এবং তার বাস্তবায়ন করা তহিদুল আসমা মানে নামের ক্ষেত্রে আল্লাহ ও সেফাত এবং আল্লাহর গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর একত্র প্রতিষ্ঠা অর্থাৎ আল্লাহ এবং রসুল যেভাবে বলেছেন সেইভাবে বিশ্বাস করা তার ধরন জানি না কিন্তু যেভাবে আল্লাহ বলেছেন রসুল বলেছেন বিশ্বাস করি আল্লাহ আরো সে আজিম আছেন এ কথা বিশ্বাস করি কেমন ভাবে আছেন জানি না কারণ এর বেশি আর আমাদের জানানো হয়নি আল্লাহ ফাকরাবুল আলমিনের চেহারা মুখমন্ডল রয়েছে কেমন আছে জানি না কারণ জানানো হয়নি আমাদেরকে আল্লাহ ফাকরাবুল আলমিনের চক্ষু রয়েছে আল্লাহ ফাকরাবুল আলমের হাত রয়েছে আল্লাহ কোরআনে বলেছেন তাবারাকালে যে বেয়াদেহিল মুলকু ইয়াদাহু তানে দুই হাতের কথা আল্লাহ বলেছেন সুতরাং বিশ্বাস করি কেমন আল্লাহ ফাকরাবুল আলমিনের হাত আল্লাহর মতো জানি না এ হচ্ছে তৌহিদুল আসমা সেফাত এইভাবে তিন প্রকারের তৌহিদ আল্লাহর একত্বকে যদি প্রতিষ্ঠা করেন তাহলে এর ফজিলত বহু রয়েছে দুনিয়াতে একটি ফজিলত এই পাবেন যে গোনা খাতা মাফ হয়ে যাবে গোনা খাতা যা হয়েছিল তা মাফ হয়ে যাবে আর একটি ফজিলত হচ্ছে যে আপনি নিরাপদ থাকবেন নিরাপত্তা পাবেন আপনি যা কোরআন এই আয়াতে সামনে যে আসছে আয়াতটি এই আয়াতে রয়েছে আর একটি ফজিলত হচ্ছে যে আপনি নিশ্চিত যে আপনি সঠিক পথে আছেন হৃদায়ত প্রাপ্ত আপনি যদি আপনি এই তিন প্রকারের তৌহিদকে প্রতিষ্ঠা করতে পারেন আপনার জীবনে অন্তর থেকে জবান থেকে এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তাহলে আপনি একইন করেন যে আপনি সঠিক পথে আছেন আপনি সঠিক পথে আছেন আর যদি এতে কোনো গোলমাল থাকে তাহলে জানতে হবে যে আপনি সঠিক পথে নন আর আপনি নিরাপদ নন আল্লাহর আজাব থেকে বালা মুসিবত থেকে আজকে মুসলিম উম্মাতের উপর যে বালা মুসিবতের শেষ নেই এর পিছনে কারণ হচ্ছে তৌহিদে ত্রুটি প্রথম এই এবাদতের ত্রুটি দুই নম্বরে আচার আচরণ আখলাখ ব্যবহারের ত্রুটি তিন নম্বরে কিন্তু প্রথম ত্রুটি হচ্ছে আকিদে বিশ্বাসে তৌহিদে আল্লাহর একত্রী তো আসুন এখন আল্লাহ ফাকরুল আলমিন এর সাদ করেছেন ওয়াকাউল্লাহ তালা মহান আল্লাহর বাণী আল্লাজিন আমানু যারা ইমান নিয়ে আসলো ইমান নিয়ে আসলো কেমন করে ইমান নিয়ে আসতে হবে যেমন করে সাহবারা নিয়ে এসছেন কেমন করে সাহবারা নিয়ে এসছেন যেভাবে বলেছেন রসুল্লাহ কিভাবে বলেছেন আমি ইমান নিয়ে আসবো একজন নতুন মানুষ একজন অমুসলিম ইমান নিয়ে আসতে এসছে আপনার কাছে আমি মুসলমান হতে চাই আপনি তাকে কি বুঝাবেন বলবেন যে ছয়টি ইমানের খুঁটি রয়েছে স্তম্ভ রয়েছে আপনাকে এই ছয়টি স্তম্ভের ওপর বিশ্বাস করতে হবে ইমানের খুঁটি কয়টি ছয়টি ইমান বিল্লাহ আল্লাহর প্রতি ইমান অমালা একাথে আল্লাহ ফেরিস্তাগণের প্রতি ইমান অকতবি আল্লাহর কিতাব সমূহের প্রতি ইমান ও রসুল রসুলগণের প্রতি ইমান অলিয়মিল আখিরে পরকালের প্রতি ইমান ওয়াল কাদরে খাইরি ওয়াশারি ভালো মন্দ তকদির প্রতি ইমান ছয়টি হলো না তাহলে এইভাবে বলতে হবে যে ছয়টি ইমানের খুঁটির ওপর ইমান নিয়ে বিশ্বাস করতে হবে তার প্রথম এলো এখন বিস্তারিত তখন আসবেন আল্লাহর প্রতি ইমান কেমন করে নিয়ে আসবো তখন বলবেন যে চারটি ক্ষেত্র রয়েছে আল্লাহর প্রতি ইমানের তার তিনটি বলে দিচ্ছি তিন প্রকার তৌহিদ আর তার আগে আছে আল্লাহর অস্তিত্ব ওজুদের প্রতি ইমান নাস্তিক নন আপনি আপনি যে আল্লাহর প্রতি ইমানদার আল্লাহ আছেন এবং আল্লাহ এক আল্লাহর অস্তিত্বের প্রতি ইমান এই প্রথম আর দুই নম্বরে তৌহিদে রবুবিয়া তিন নম্বরে তৌহিদে অলু ইহাদ চার নম্বরে হচ্ছে তৌহিদুল আসমা সিফাত আল্লাহর ইমানের ক্ষেত্রে সংক্ষেপে এতটুকু জানেন তাহলে এতটুকু যখন হবে আপনার মধ্যে আল্লাহ আমানু আপনি মমিন তখন আপনি মমিন ওয়ালাম ইয়ালবেসু ইমান ইতিবাচক তো হইল এগুলো সব ইতিবাচক আল্লাহর প্রতি ইমান আল্লাহর তহিদ যে তিন প্রকার তার প্রতি বিশ্বাস সবগুলি ইতিবাচক কিন্তু হ্যাঁ বাচক নেতিবাচক রয়েছে নেগেটিভ রয়েছে ওয়ালাম ইয়ালবেসু ইমান তাদের ইমানে জুলমের সংমিশ্রণ ঘটালো না ইমান নিয়ে আসলো আর এই ইমানের সাথে জুলমের সংমিশ্রণ করেনি জুলমকে মিশিয়ে দেয়নি জি এই জুলম কোন জুলম সবচাইতে বড় জুলম যেহেতু শির্ক জন্য অনেক তাফসির কারগণ এই জুলমের তাফসির করেছেন শির্ক দিয়ে আর ইমানের বিপরীত যেহেতু তহিদের বিপরীত হচ্ছে শির্ক সেই জন্য এই জুল ইমানের পরে যখন এই জুলমের কথা উল্লেখ করা হয়েছে তখন জুলমের ব্যাখ্যা তারা করেছেন শির্ক দিয়ে তাহলে আপনার ইমানের সাথে যদি শির্কের সংমিশ্রণ না থাকে তাহলে আপনার জন্য দুটি উপকারিতা রয়েছে উলাইক আলাহমুল আমন তাদের জন্য রয়েছে নিরাপত্তা আল্লাহ বলছেন কি রয়েছে নিরাপত্তা নিরাপদ থাকবেন আপনি আল্লাহর আজাব থেকে দুর্যোগ থেকে বালা মুসিবত থেকে জাতি একবার নিশ্চিন্ন হয়ে যাবে তা থেকে জাহান নামে যাওয়া থেকে কবরের আজাব থেকে নিরাপদ দুনিয়ার আজাব থেকেও আর আখেরাতের আজাব থেকে দুনিয়াতে আল্লাহ পরীক্ষা এর মানে এই নয় যে কোনো মমিনের পরীক্ষা নিরীক্ষা হবে না আম্বিয়া কেরামের হয়েছে আম্বিয়াকে পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিন্তু লাঞ্ছিত অপদস্ত হয়ে এবার সব শেষ হয়ে গেছে না এরকম হয়নি আল্লাহ পাক রব্বুল আলমের রোগ দিয়েছেন আইব আলাইসালাম পরীক্ষা করেছেন আল্লাহ সুস্থ করেছেন ইউসুফ আলাইসাল্লামকে আল্লাহ জেলে পৌঁছে দিয়েছেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলম সম্মানিত করেছেন এইভাবে সৎ লোকদেরকে আল্লাহ পরীক্ষা করে থাকেন সেটি আজাব নয় আর আজাব হচ্ছে এমন বালা মুসিবতে পড়লো যে লাঞ্ছিত হয়ে একবার নিশ্চিন্ন হয়ে গেল সেই কম সেই জাতি তো জুলমের সংমিশ্রণ না ঘটালে অর্থাৎ শিরকে লিপ্ত না হলে আল্লাহ কি দেবেন নিরাপত্তা দেবেন একটি ফায়দা নিরাপত্তাটিকে আমভাবে দুনিয়া এবং আখেরাতে নিরাপত্তা মনে রাখবেন আর দ্বিতীয় ফায়দা উপকারিতা হচ্ছে ওহম মোহতাদুন এবং তারা হেদায়াত প্রাপ্ত সঠিক পথে রয়েছে আল্লাহ নিশ্চয়তা দান করেছেন যে আপনি যখন শিরিক করেননি তাহলে আপনি সঠিক পথে রয়েছেন ইমান ঠিকভাবে নিয়ে এসছেন আর শিরকের সংমিশ্রণ ঘটাননি তাহলে আপনি সঠিক পথে রয়েছেন অহম মোহতাদুন এগুলি হচ্ছে তহিদের ফজিলত ফায়দা উপকারিতা আর কিছু মোফাসরিনগণ তাফসির করেছেন যা আগের তাফসিরের বিরোধী নয় কিন্তু তার সাথে খানিকটা সংযোজন বলতে পারেন সেটি হচ্ছে যে যে কোনো গোনাই হচ্ছে জুলম আর সবচাইতে বড় গোনা হচ্ছে সবচাইতে বড় জুলম বুঝতে পেরেছেন তাহলে বিরোধী তাফসির হলো না সংযোজন কিছুটা হলো শির্ক সবচাইতে বড় জল আর যে কোনো গোনা হচ্ছে জুলম নামাজ ছাড়া বড় জুলম শির্কের পরে জি রোজা না রাখা বড় জুলম জাকাত না দেওয়া বড় জুল হজ না করা বড় জুল যেহেতু এগুলো ইসলামের খুঁটি আর এগুলি আপনি করলেন না পর্দা না করা জুল হারাম খাওয়া জুল আমানত খেয়ানত করা জুল ছোট শিরগুলি ও জুল যে কোনো পাপে লিপ্ত হওয়া ফিল্ম দেখা জুল মদ খাওয়া জুলম জেনাবা বিচার করা জুলম সিগারেট খাওয়া সিগারেট পান করা ধূমপান করা জুল যে কোনো গোনায় হচ্ছে জুলম তাহলে যেই ব্যক্তি এমন কামেল মমিন হবে পূর্ণাঙ্গ মমিন হবে যে তার ইমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটায়নি কোন রকমের পাপ করে না তার জন্য রয়েছে লাহমুল আম পূর্ণাঙ্গ নিরাপত্তা সার্বিক নিরাপত্তা তার জন্য যেমন আপনি ইমানকে কামেল করে দিয়েছেন পূর্ণাঙ্গ ইমান করেছেন আপনি তেমনি আপনার জন্য নিরাপত্তাও রয়েছে সার্বিক নিরাপত্তা আল আমন ওই জন্য আল্লাহ বলেছেন শুধু আমন বলেননি কি বলেছেন লাহমুল আমন আল আমন এবং আলহামদ মানে সমস্ত প্রশংসা হামদুন মানে প্রশংসা আর যেমন বলেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বলছেন সমস্ত প্রশংসা ঠিক না আরবি ভাষা আরবি গ্রামারে আল্লাহ গিয়ে দিলিয়ে সার্বিকের অর্থ হয় সমস্তের অর্থ হয় এখানে আল্লাহ আল্লাহন বলেছেন তাহলে আপনি যখন সমস্ত জুলম থেকে অর্থাৎ গোনা থেকে নিজেকে বাঁচিয়ে চলবেন তখন আপনাকে আল্লাহ সার্বিক নিরাপত্তা দান করবেন আল উত্তাম আর আপনি পুরোপুরি হৃদায়ত প্রাপ্ত তখন আর যত বেশি আপনার মধ্যে পাপ থাকবে যে ধরনের পাপ থাকবে সেই ধরনের আপনার নিরাপত্তায় অভাব দেখা দিবে ঘাটতি দেখা দিবে আপনি যদি ছোটখাটো জুলুম করেন তাহলে ছোটখাটো ধাক্কা খাবেন ছোট ধরনের জুলুম অত্যাচার করেছেন শিরিক করেন না বিরাত করেন না কুফুরি করেন না নামাজ ছাড়েন না এসব ঠিক আছে কিন্তু বিড়ি সিগারেট খাচ্ছেন ফিল্ম দেখছেন এতে হবে কি আপনার উপর বালা মুসিবত আসবে আপনার অসুস্থতা বাড়বে ব্যাধি বাড়বে আপনার সিগারেট খাওয়ার জন্য আল্লাহ এছাড়াও অন্য কোনো বালা মুসিবত দিতে পারে উদাহরণস্বরূপ বলছি আপনি ফিল্ম দেখেন তখন আপনার মেয়ে চরিত্র চরিত্রহীন হয়ে গেল আপনার ছেলে চরিত্রহীন হয়ে গেল মেয়ে আপনাকে এমন করলো যে মেয়ে নিজে বেরিয়ে গিয়ে বিয়ে করলো আপনি আর সমাজে মুখ দেখাতে পারছেন একবার লাঞ্ছিত হয়ে গেলেন আপনি এগুলি কি হচ্ছে নিরাপত্তাহীনতা নিরাপদ নন আপনি তো আপনার বাড়িতে যদি ফিল্ম না থাক দেখা না থাকতো আপনার মেয়ে ছেলে মেয়েদেরকে যদি এইভাবে আপনি না করে পাপে দিকে না ধাক্কা দিয়ে যদি তাদেরকে যদি শতামলের মধ্যে রাখতেন আপনার ছেলে মেয়েদেরকে যদি ওই যেখানে সহশিক্ষা হয় সেই কলেজ ইউনিভার্সিটিতে না পড়াতেন তাহলে এইরকম বিপদ আসতো না আপনি যে জুলুম করেছেন সহশিক্ষা দিয়ে আপনার ছেলে মেয়েদেরকে আপনার ছেলে মেয়েদেরকে পশ্চিমা দেশে পড়াশোনার জন্য পাঠিয়েছেন ডাক্তার ইঞ্জিনিয়ার করার জন্য এই জুলুম করেছেন সেই জন্য আপনার নিরাপত্তা বিঘ্নিত হয়েছে তাহলে মানে যে কোনো গুণা আর যে যে রকমের জুলুম করবে সেই রকমের বালা মুসিবতে পড়বে আর যে যত বেশি জুলুম থেকে মুক্ত থাকবে ইমানের সাথে জুলুমের সংমিশ্রণ করবে না অর্থাৎ সাথে গোনা করবে না সে তত বেশি আল্লাহর পক্ষ থেকে নিরাপদ থাকবে এবং হেদায়তের উপর কায়েম থাকবে মনে রাখবেন মুখস্ত আয়াত আমানু আলম ইমান বেজুল ইমান নিয়ে আসেন ইতিবাচক আর জুলুম করিয়েন না গুনা করিয়েন না শিরিক করিয়েন না তাহলে আল্লাহ আপনাকে দেবেন নিরাপত্তা আপনাকে আল্লাহ হিদায়াত দান করবেন তারপরে নবী সাল্লাম বলছেন ওবাদাবিন সাবেদ রাজি আল্লাহ তালান বর্ণিত হাদিস কালা রসুল্লাহাম মান শাহেদা আল্লাহ ইলাহ ইল্লাহ এই হাদিসে রয়েছে কালেমা এ তৌহিদ আল্লাহর একত্রের কালেমা এর ফজিলত বলছেন যেই ব্যক্তি সাক্ষ্য প্রদান করলো যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই লা আসলে ছিল বেহাক্কিন আরবি গ্রামারে যারা সামান্য গ্রামার বুঝেন তাদের যাতে সুবিধা হয় কারণ অনেক ভাইরা আছেন মাদ্রাসা পড়ে এসছেন লা ও একটা ইসিম চায় একটা খবর চায় এলাহা হচ্ছে ওর ইসিম কিন্তু খবর এখানে স্পষ্ট নেই যখন জাহের নেই তখন আরবি গ্রামারের নিয়ম হচ্ছে উজ্জ মানতে হবে আমাদের ভাষাতে অনেক সময় উজ্জ থাকে অনেক সময় কথাবার্তায় আমরা অনেক কথাকে উজ্জ্ব রাখি যেটা বোঝা যাচ্ছে সেটা আর বলি না বেশি করে ভাই অমুক এসেছেন কি জিজ্ঞেস করলাম তখন আপনি বলছেন যে আসেননি তার নাম বললেন না কি বললেন শুধু ক্রিয়া বললেন আসেনি তাই না বললেন না যে আবদুল্লাহ আসেনি আব্দুর রহমান আসেনি অথচ সেখানে কর্তা যে আসেনি সেই ব্যক্তির কথা আপনার উদ্দেশ্য রয়েছে ফাইলকে এখানে আপনি হজফ করলেন উজ্জ্ব রাখলেন কারণ বোঝা যাচ্ছে প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে কার সম্পর্কে বলা হচ্ছে এসেছে আসেনি কার সম্পর্কে বলা হচ্ছে তো এখানে ইলাহা মাবুদ নেই মাবুদ নেই যদি বলেন মাবুদ মানে উপাস্য উপাস্য নেই যদি বলেন আর হাক শব্দ না লাগান তাহলে প্রথম কথা গ্রামার অসম্পূর্ণ থেকে যাচ্ছে ইসিম হলো খবর কোথায় দুই নম্বর কথা এটি বাস্তবের পরিপন্থী বাস্তবে উপাস্য নাই কে বললো হিন্দুদের উপাস্য হাজার হাজার দেবী দেবতা কবর পূজারীদের উপাস্য এতগুলি মাজার আর আপনার অগ্নি পূজকদের উপাস্য আগুন ইত্যাদি ইত্যাদি যে যার পূজা করে সেগুলি তাদের উপাস্য তাহলে আপনি বলছেন লাহা উপাস্য নেই যে বাস্তবের পরিপন্থী কথা মিথ্যা কথা যে হয়ে যাচ্ছে আর যদি বলেন লাহা বি হাক্কিন বার হাক সত্য মাবুদ নেই সত্য উপাস্য নেই তো কথা ঠিক আছে সত্য উপাস্য নেই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া অর্থাৎ আল্লাহ একমাত্র সত্য উপাস্য আর বাকিগুলি সব বাতিল উপাস্য বাকিগুলি সব বাতিল উপাস্য এবং এই মর্মে আল্লাহ ফাকরবুল সুরা হজে এবং সুরায় লোকমানে দুটি আয়াত উল্লেখ করেছেন জালেকা বি আন্নাল্লাহ হাক ও আন্না মায়াদুনা দুনেহিল বাতিল সুরায় লোকমান রয়েছে আর সুরা হজ রয়েছে হুয়াল বাতিল আচ্ছা না তাহলে আল্লাহ কি বলছেন জালেকা বি আন্নাল্লাহ হুয়াল হাক আল্লাহ হচ্ছেন বার হাক সত্য এই ওই আয়াতের হক থেকে এখানে খবর নেওয়া হয়েছে লাইলা বেহাক্কিন সত্য মাবুদ একমাত্র আল্লাহ আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে ডাকে হিন্দুরা দেবী দেবতাকে ডাকে কবর পূজারীরা চিস্তিকে ডাকে জিলানিকে ডাকে রুমিকে ডাকে রেফাইকে ডাকে শাহজালালকে ডাকে আটরসিকে ডাকে অমুককে ডাকে ডাকে এগুলি কি বাতিল তা হচ্ছে বাতিল তাহলে বাতিল মাহবুদ পৃথিবীতে অনেক আছে বাতিল উপাস্য অনেক আছে কিন্তু বারহাক মাহবুদ বারহাক উপাস্য সত্য উপাস্য একমাত্র আল্লাহ ফাকরবুল আলমিন তো লা ইলাহা ওয়াহদাহু যিনি এক একক লা আলাহু তার কোনো অংশীদার নেই এই সাক্ষ্য প্রদান করলে এটি হচ্ছে আল্লাহর তৌহিদের সাক্ষ্য আর দ্বিতীয় সাক্ষ্য লাগবে তা হচ্ছে রেসালাতের সাক্ষ্য না হলে ইমান হবে না কেউ যদি শুধু একটি সাক্ষ্য প্রদান করে যে আমি আল্লাহকে মানি কিন্তু মোহাম্মদ রসুল্লাহামকে রসুল মানি না তাহলে সে মুসলমান নয় যেমন আগের খ্রিস্টানরা আগের খ্রিস্টানরা অনেকে হয়তো ছিল যারা ঈসা আলি সাল্লামকে আল্লাহ পুত্র বলতো না আল্লাহর বান্দাই বলতো কিন্তু মোহাম্মদ রসুল আর আল্লাহর সাথে তারা শিরিক করেনি আল্লাহর সাথে তারা শির করেনি লাহিল্লার প্রতি তাদের ইমান ছিল কিন্তু মোহাম্মদ রসুল্লাহর যেমন দাওয়াত পৌঁছেছে বলছে না না না ওটা তোমাদের আরব তোমাদের এটা বানু ইসমাইল তোমাদের রসুল আমাদের রসুল না আমরা বানু ইসরাইল ইসরাইল গোত্রের আমাদের রসুল ইসা আলি ইসলাম বা আমাদের রসুল মোসা আলি ইসলাম তাহলে কালেমায় যে দুইটি শাহাদা দুইটি সাক্ষ্য রয়েছে তার একটির প্রদান করলো আর একটি সাক্ষ্য প্রদান করলো না সেই জন্য তারা কাফের মুসলিম নয় আর তারা কোনোদিন মুক্তি পাবে না জাহান্নাম থেকে চিরকালের জাহান্নামে হবে যদিও তারা লাহা ইল্লাহ বিশ্বাসী কিন্তু মোহাম্মদ রসুল্লাহ যেহেতু বিশ্বাসী নয় দুইটি সাক্ষী দিতে হবে দ্বিতীয় সাক্ষী কি ও আন্না মোহাম্মদান এবং নিঃসন্দেহ মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহর বান্দা ও রাসুল এবং তার রাসুল এতটুকু সাক্ষী দিতে হবে ও আন্না ইসা তারপরে ইসা আল ইসলাম সম্পর্কে যাদের ভ্রান্ত ধারণা আছে তাদেরকে এই সাক্ষী দিতে হবে কারণ সেটি নবায়ন প্রয়োজন আছে যে ঠিক আছে কিনা ইসা আল ইসলাম সম্পর্কে তার আকিদা ঠিক আছে কিনা আমি আপনি আমাদেরকে কালামাইল্লাহ সাথে ইসাম আবদুল্লাহ রাসুল বলার প্রয়োজন নেই কারণ আমাদের আকিদা কোরআনই আকিদা আল্লাহর তো নির্ভেজাল আকিদা ঈসা ইসলাম সম্পর্কে যে ঈসা আল্লাহর বান্দা এবং রাসুল সুতরাং তা বারবার উচ্চারণ করার কোনো প্রয়োজন নেই আমাদের আকিদা ঠিক রয়েছে কিন্তু একজন খ্রিস্টান যখন মুসলমান হবে যে তৃতীয়বাদে বিশ্বাসী সে ঈসা আলি সালামকে আল্লাহর পুত্র মনে করে তাকে লাহ মোহাম্মদ রসুল্লাহ কলিমা পড়ানোর সাথে সাথে বলতে হবে যে তুমি বলবো আন্না ইসা ঈসা আলি সাল্লাম আবদুল্লাহ ইবনুল্লাহ নয় এতদিন তুমি ইবনুল্লাহ আল্লাহর পুত্র মনে করতে আল্লাহ সন্তান মনে করতে এখন ইসলামে আসলে বলতে হবে আবদুল্লাহ আল্লাহর গোলাম আল্লাহ দাস ও রসুল এবং আল্লাহর রসুল বলতে হবে জি মনে রাখবেন ভালো করে যদি কোনো হিন্দু মুসলমান হয় তাহলে হিন্দুর ক্ষেত্রে জানা আছে যে তাকে বলে দিলে হবে এটা যদি উচ্চারণ নাও করানো হয় তাকে তাহলে সে মুসলমান কারণ ঈসা আলি ইসলাম সম্পর্কে তার কোনো জ্ঞান নেই না ইবনুল্লাহ বলে জ্ঞান আছে বা আবদুল্লাহ বলে জ্ঞান আছে তাহলে আবদুল্লাহ জেনে নয় যথেষ্ট সাক্ষ্য প্রদান করা তার জন্য জরুরি নয় কিন্তু যার ভ্রান্ত আকিদা আছে খ্রিস্টানের মতো ইহুদির মতো আর সে মুসলমান হতে আসছে তাহলে তাকে উচ্চারণ করতে বলতে হবে যে শাহাদ দান করো ওয়ান্না ইসা আবদুল্লাহ রাসুল যদি এটা না মানে ধরেন একজন খ্রিস্টান মুসলমান হতে আসলা এরকম তো হতে পারে বলছে আসাদ আল্লাহ ওটাও মানলো ও আন্না মোহাম্মদ আব্দু রাসুল তাও মানলো কিন্তু যখন আপনি বলছেন ঈসা আলি সাল্লাম বললো যে আল্লাহর গোলাম আবদুল্লাহ রাসুল বলছে না সান অফ গড আল্লাহর পুত্র আল্লাহর দাস আল্লাহর গোলাম বলে মানবো না তখন তাকে বলবো যে তুমি মুসলমান হওনি তুমি কাফের লাকুম দিন কুমলিয়া দিন কারণ জবরদস্তি ইসলামে কাউকে ঢুকানো যাবে না লাকুম দিন কুমলিয়া দিন জি ওয়াকালিমাতুহু এবং ঈসা আলী ইসলাম সম্পর্কে আরো কিছু কথাই হাদিসে বলা হয়েছে এবং আল্লাহর কালিমা আল্লাহর কালিমা অর্থাৎ আল্লাহর একটি কালিমা দিয়ে ঈসা আলী সালাম সৃষ্টি হয়েছেন ঈসা আলী সালামকে আল্লাহ পয়দা করেছেন একটি কালিমার আদেশ দিয়ে কোন হে ঈসা তুমি পয়দা হয়ে যাও মারিয়ামের পেটি মারিয়ামের গর্ভে ফায়া কোন হয়ে গেছেন অন্যান্য মানুষের ক্ষেত্রে আল্লাহর কোন আদেশ দিয়ে পয়দা হয়েছে কিন্তু একটা অশিলা মাধ্যম রয়েছে মাধ্যম রয়েছে তা হচ্ছে স্বামী স্ত্রীর মিলন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে চল্লিশ দিন বীর্যের অবস্থায় থেকেছে চল্লিশ দিন আবার আলাকা জমাট বাঁধা রক্তের অবস্থায় থেকেছে চল্লিশ দিন তারপরে একটা গোষ্ঠের পিণ্ড থেকেছে তারপরে আল্লাহ ফাকরবুল আলমী নকশা দিয়েছেন আত্মা দিয়েছেন রোহ দিয়েছেন তকদির লিখেছেন তারপরে মায়ের পেট থেকে বেরিয়ে এসছে ঠিক না কিন্তু ঈসা আলি সাল্লামের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মিলন হয়নি তার মা তো ছিলেন মারিয়াম কিন্তু বাবা কেউ ছিল না আল্লাহর আদেশ এই জন্য ক্যালেমা কালেমাতহু আল্লাহর ক্যালেমা স্পেশাল কোন দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন ইসা আল ইসলামকে আলকা এলা মারিয়াম আজা আল্লাহ ফাকরবুল আলমিন আদেশ করেছিলেন মারিয়ামের উদ্দেশ্যে যে মারিয়ামের পেটে ঈসা তুমি পয়দা হয়ে যাও ও রুহ মিনহু আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রুহ বিশেষ রুহ বিশেষ আত্মা আল্লাহ রুহর মানে এই নয় যে আল্লাহর আত্মা রয়েছে আর আল্লাহ রুহের একটা অংশ কারণ এই রকম ভ্রান্ত কথা কেউ বুঝতে পারে কারণ আমাদের দেশে বেদাতপন্থী তো খুব বেশি রয়েছে যারা আল্লাহ ক্ষমতাগুলিকে তারা ভাগ বন্টন করে নিয়েছে এই সুফিরা যে আল্লাহর ক্ষমতায় তারা গুনে ভূষিত হয়ে যায় আর সেই ক্ষমতা তারা পেয়ে যায় সুতরাং এখান থেকে ভ্রান্ত অর্থ কেউ নিতে পারে যে আল্লাহ রহমান আল্লাহ রোহের একটা অংশ না আল্লাহ রহমানে আল্লাহর স্পেশাল মানে দান করা রোহ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফাকরুল আলমিন কোনো কিছু সম্মান দেখানোর জন্য নিজের সাথে সম্পৃক্ত করে থাকেন যেমন আল্লাহর ঘর বাইতুল্লাহ কাবা ঘরকে বলেছেন অথচ সারা পৃথিবী আল্লাহ ইন্দাল আর আলিল্লাহ কোরআনে করিম আল্লাহ বলেছেন আবার কাবাকে বিশেষ করে বাইতুল্লাহ বলার কি সবগুলি ঘর তো আল্লাহ হ্যাঁ এটাও তো আল্লাহ আপনার বাড়ি আমার বাড়ি তাও তো আল্লাহ সব তো আল্লাহ কিন্তু আল্লাহ কাবাকে স্পেশাল বাইতুল্লাহ যেন বলেছেন স্পেশাল ঘর ওই রকমই সবগুলি রু আমার রুহ আমারও আপনারও সবারও সারা বিশ্বের মমিন কাফের সবারও তো আল্লাহর সৃষ্টি কিন্তু ইসা আলি ইসলামকে যে রুহ দিয়েছেন সেই রুহ হচ্ছে আল্লাহর খাস স্পেশাল রুহ ওয়াল জান্নাত হাক্কুন এবং সাক্ষ্য প্রদান করলো আখেরাত সম্পর্কে কিছু কথা এতে বলা হয়েছে সবকিছু বলা হয় না আখেরাতের একটি বিষয় হচ্ছে জান্নাত জান্নাত হচ্ছে হাক সত্য এ বলে বিশ্বাস করলো নারো হাক্কুন এবং জাহান্নাম সত্য আদখালাহুল্লাহুল জান্না এগুলি যদি বিশ্বাস করে তাহলে বাকিগুলি বিশ্বাস করবে যে জান্নাতে বিশ্বাস করবে জাহান্নায় বিশ্বাস করে সে কবর আজাবকে বিশ্বাস করবে না কবর থেকে উঠানো হবে বাস হবে পুনরুত্থিত হবে বিশ্বাস করবে না হাসর হবে এবং জবাবদেহি করতে হিসাব নিকাশ হবে সেখানে মিজান দাঁড়ি পাল্লা হবে হ্যাঁ নেকি গুণা মাপা হবে এগুলি বিশ্বাস করবে না সবগুলি বিশ্বাস তাতে রয়েছে তাহলে তাহলে এই সবগুলি বিশ্বাস যদি করে আদখালাহুল্লাহুল জান্নাহ তাহলে আল্লাহ তাকে জান্নাতে দাখিল করবেন আলামা কানামিনাল আমাল তার আমল যেমন হোক না কেন তার আমল যেমনই হোক না কেন এই সাক্ষ্য যদি প্রদান করে তাহলে আল্লাহ তার আমলের অবস্থা যাই হোক না কেন তাকে জান্নাতে প্রবিষ্ট করবেন দাখিল করবেন আলামা কানামিনাল আমালের একটি ব্যাখ্যা এই আর আরেকটি ব্যাখ্যা শুনে রাখুন আলামা কানামিনাল আমাল মানে তার আমল অনুযায়ী জান্নাত আল্লাহ দাখিল করবেন কারণ তৌহিদ তার একত্র ঠিক আছে তাহলে তৌহিদের ফজিলত কি জানা গেল যে আপনি যদি আপনার তৌহিদকে প্রতিষ্ঠা করতে পারেন আর তৌহিদের বিপরীতে শির্ক থেকে মুক্ত থাকেন তাহলে আল্লাহ কি দেবেন আদ খালাহুল্লাহুল জান্না একটি ফায়দা জান্নাতে আল্লাহ দাখিল করবে না তাহলে জান্নাত পাওয়া যাবে নিশ্চিত যদি তৌহিদ ঠিক থাকে তৌহিদে যদি ভেজাল থাকে শির্ক থাকে তাহলে জান্নাত পাওয়া যাবে না আলামা কানামিনাল আমাল আমল অনুযায়ী দ্বিতীয় অর্থ করলাম অর্থাৎ সবাই যে একই স্তরে জান্নাতে যাবে আর একই সাথে জান্নাতে যাবে তা যাবে না যেমন যার আমল হবে তেমন সেইভাবে সেই স্তরের জান্নাত পাবে আর সেই রকমের মর্যাদা পাবে জান্নাতে আর সেই রকম সিরিয়ালে তরতিবে জান্নাতে যাবে তাহলে যার আমল খুবই সুন্দর সৎ আমল আর গোনা নেই আর হয়ে থাকলো আল্লাহ দুনিয়াতে তবা করেছে আল্লাহ মাফ করে দেন তাহলে প্রথমেই দখুল আউ্বালি প্রথমখানেই জান্নাতে দাখিল হয়ে যাবে আর সাবিক আউ্বালিন হয়ে যাবে আর যাদের আমলে ত্রুটি আছে গোনা রয়েছে কবিরা গোনা রয়েছে জাহান নামে যাবে বিলম্ব হবে কেউ জাহান নামে জ্বলে যাবে কেউ আপনার পুলিশের হাতে কষ্ট পেয়ে তারপরে বিলম্বে যাবে ইত্যাদি জান্নাতে গেলেও বিলম্বে যাবে আর যারা বিলম্বেও যাবে তাদের বিভিন্ন স্তর রয়েছে কেউ হয়তো দু চার দশ মাস পরেই চলে গেল দু চার দশ বছর পরে গেল হাজার হাজার বছর জাহান নামে জ্বলে জ্বলে তারপরে গেল জাহান নামে জ্বলে শাস্তি পেয়ে জান্নাতে যাবে আল্লাহ মাকানা মিনাল আমাল তাদের আমল অনুযায়ী তারা জান্নাতে যাবে যদি তৌহিদ তাদের সুন্দর থাকে এই হাদিস দ্বারা বাহ্যিক যারা প্রতারিত মুসলমান ধোকাই রয়েছে কি ধোকাই রয়েছে যে আমরা তো মুসলমান আমরা জান্নাত পাবো না তার পাবে কে এরকম ধারণা আছে না এরা প্রতারিত মুসলমান ধোকা খেয়ে আছে তাদের মূর্খতার কারণে এবং কোরআন বা হাদিসের বিভিন্ন আয়াত হাদিসগুলির সমন্বয় না করার কারণে একটি হাদিস নিয়ে ছুটলো যে রে লাইল্লাহ মোহাম্মদ রসুল্লাহ শাহাদাত এসব দিয়ে দিলে আর জান্নাত হক আর জাহান্নাম হক এ কথা বলে দিলে তো জান্নাত পাবো ঠিক না তাদের জন্য আরেকটি হাদিস শোনাচ্ছি সেই হাদিসটি বোখারিতে রয়েছে আগের হাদিসটি বোখারি মুসলিমে রয়েছে আর এই পরের হাদিসটিও বোখারি মুসলিমে রয়েছে এতবান মিন মালিক রাজি আল্লাহ বর্ণনা ওয়ালাহমা বোখারি মুসলিমে রয়েছে ফি হাদিস এতবান এতবান মিন মালিক রাজি আল্লাহ তালুমার হাদিসে ফাকরবুল আলমিন ওপর হারাম করেছেন জাহান্নামের ওপর হারাম করেছেন ওই ব্যক্তিকে যে বলবে বলবে এর মানে জিকির করা নাই লাহ ইল্লাল্লাহ অন্তর থেকে বিশ্বাস করে অন্তরে যে আমার লাইলাহ ইল্লাল্লাহ আছে তা প্রকাশ করবে স্বীকৃতি দান করবে শাহাদ দেবে শুধু এতটুকু না এতটুকু বলে ক্ষান্ত করেননি নবী করিম সাল্লাম কি বলছেন শুনুন এই শর্ত মনে রাখতে হবে শর্ত সাপেক্ষ যে কোনো শর্ত লাগালে সেই শর্ত পুরা না করলে আপনার কাজ হাসিল হবে না দুনিয়ার কাজ হোক আর দিনের কাজ হোক এখানে কলেমায় আল্লাহ শর্ত হচ্ছে এই কলেমার দ্বারা সেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির আশাবাদী আল্লাহর সন্তুষ্টি কামনা করে যেই ব্যক্তি কলেমার দ্বারা কাকে সন্তুষ্ট করতে চায় কি সন্তুষ্ট করতে চায় সেই ব্যক্তির নামাজ কি ছুটতে পারে রোজা ছুটতে পারে জাকাত দেবে না এমন হতে পারে হজ করবে না এমন হতে পারে প্রথম রোগ হচ্ছে আমাদের নামাজে জাকাত রোজা হজ চাইতে বড় রোগ হচ্ছে নামাজের রোগ কারণ অনেক বেনামাজি আছে পয়সা আছে তাই হজ করে পয়সা আছে জাকাত দিয়ে দেয় দান খায়রত করে আর রোজা রাখে বছরে একবার ব্যাপার সাপার আছে উনত্রিশ ত্রিশ দিন ব্যাপার সাপার আছে রোজাও রাখে কিন্তু নামাজ পড়ে না বাধা নামাজি খেয়াল খুশি নামাজি প্রবৃত্তির গোলাম অনুসারী তাহলে আল্লাহ পাকরবুল আলমিন কালেমার পরে যেই নামাজ ফরজ করলেন সেই নামাজ কি এমন ব্যক্তির হতে পারে তাতে কোন রকমের ঘাটতি ত্রুটি যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায় কলেমা দিয়ে আল্লাহকে রাজি করতে চায় হতেই পারে না অসম্ভব কথা এই জন্য দেখা যাচ্ছে সাহাবাই কালামদের জামা নাই অন্য পাপ থাকতে পারে বেনামাজি হওয়ার পাপ খুঁজে পাবেন না আপনি তাবেনদের জামানায় বেনামাজি খুঁজে পাওয়া যাবে না তাবা তাবেইনের জামানায় বেনামাজি খুঁজে পাওয়া যাবে না চোর ডাকাত খুঁজে পাবেন আপনি অন্য অন্য পাপের গোনা খুঁজে পাবেন আপনি কিন্তু নামাজ ছাড়ার গোনা মোনাফেক যাদের বিশ্বাসী ছিল না ইসলামে ইমানের ওপর তাদের ছাড়া কোনো মুসলিমের মধ্যে বেনামাজি পাবেন না আপনি এবং সাহাবাই এজমা ছিল যে বেনামাজি মুসলমান হয় না কানু লাউনা সাই এজমা বয়ান করেছেন আবদুল্লাহ বিন যে সাহাবাই কেরামরা নামাজ ছাড়া ছাড়া অন্য কোন আমল ত্যাগ করাকে কুফুরি মনে করতেন না জেনা করাকে কুফুরি মনে করতেন না খুন করা কুফুরি মনে করতেন না ঝগড়া করা কুফুরি মনে করতেন না আর হ্যাঁ, রোজা ছাড়াও কুফুরি মনে করতেন কিন্তু নামাজ ছেড়ে দিলে তাকে কাফের মনে করতেন সাহাবে না তাকে মুসলমান মনে করতেন না তাহলে অসম্ভব কথা যে ব্যক্তি লাইলাহিল্লাহ বলে আল্লাহ সন্তুষ্টি চাইবে সে নামাজ পড়ে না আর আজকাল মুসলমানদের অধিকাংশ অধিকাংশ কেন বলবো শতকরা নিরানব্বইয়েরও বেশি বেনামাজি পাঁচক তো কাইমে নামাজি ফজর সহ শতকরা আপনি আপনার গ্রামের পরিসংখ্যান চালালে দেখবেন শতকরা একজন গোটা গ্রামের মহিলা এবং পুরুষদের নিজের গ্রামটার হিসাব করলে একটা আপনি পেয়ে যাবেন ক্যালকুলেশন পেয়ে যাবেন হিসাব পেয়ে যাবেন যে আমার গ্রামে এতজন লোক বাস করে এতজন মহিলা এতজন পুরুষ এই হিসাব করা খুব সহজ আপনার জন্য হিসাব করে দেখেন যে পাঁচ অক্ট নামাজ ফজর সহ পড়ে আর জামাত সহ করে এরকম শতকরা কয়জন আমার মনে হয় একজন দুজন পাওয়া মুশকিল হয়ে যাবে কোনো গ্রামে হয়তো পাঁচজন পেতে পারেন কিন্তু সবগুলি গ্রাম মিলিয়ে দেখলে যে শতকরা একজন পাওয়া যাবে না তাহলে যেই জাতির এই অবস্থা সেই জাতির অবস্থান কোথায় দুনিয়ায় এইরকম জুলম যদি করে নামাজ ছাড়ার জুলম করে তাহলে কি করে নিরাপত্তা পাবে দুশ্মন থেকে আল্লাহর আজাব থেকে দুনিয়াতে আর আখেরাতের আজাব জাহান নামের আজাব কবর আজাব থেকে কি করে তারা নিরাপদ হবে তো এই দুইটি হাদিসের সমন্বয় করলে স্পষ্ট হয়ে যাবে যে শুধু কালেমা এলা এলাহ ইল্লাহ পড়ে নাজাত পাওয়া যাবে না তার দ্বারা আল্লাহর সন্তুষ্টি চাইতে হবে আল্লাহর সন্তুষ্টি চাওয়া মানে আল্লাহ যা ফরজ করেছেন তা আদায় করা এবং কাবিরা গুনহা যেগুলি হারাম করেছে সেগুলি থেকে বেঁচে থাকা যেসব কাজ আল্লাহ হারাম করেছেন সেসব থেকে বেঁচে থাকা সে যেসব কথা আল্লাহ হারাম করেছেন তা থেকে বেঁচে থাকা কেন পড়া মুসলমান কেন পড়া মুসলমান হয়তো নামাজ পড়ে কিন্তু ইসলামের বিরুদ্ধে বলে ইসলামের বিরুদ্ধে লিখে ইসলামের কথা পর্দার কথা বললে বলে এরা মৌলবাদী এই দেশ দেশ খুব সমস্যা রয়েছে মৌলবাদীদেরকে নিয়ে যারা বলছে যে কলেজ ইউনিভার্সিটিতে পর্দা হইতে হবে যে তাহলে এই কথা দিয়ে সে কাফের নাকচ করে দিল লাইলাহিল্লাহকে ইয়াবতাকি বিজালিক ওয়াজহাল্লাহ তাদের মধ্যে নেই সুতরাং এরা মুসলমান হতে পারবে না জি তো একটি কথা আর বলছিলাম যে শর্ত যে কোনো কাজে যা দিন এবং দুনিয়ার ধর্মের ক্ষেত্রে হোক আর দুনিয়ার ক্ষেত্রে কোনো শর্ত যদি লাগানো হয় সেই শর্ত পুরা করতে হবে আল্লাহ এই শর্ত লাগিয়েছেন যে আল্লাহর সন্তুষ্টি কামনা করতে হবে লাইলাহ দি এই সন্তুষ্টি কামনা যদি না থাকে এই লাইলাহ কাজে আসবে না যেমন আপনার বিদেশ আসার জন্য আমরা সবাই বিদেশে এসেছি প্রত্যেকের পাসপোর্ট আছে এমন কোন লোক আছে বিনা পাসপোর্টে এসছে তাহলে প্রথম শর্ত হচ্ছে যে বিদেশে আসার জন্য পাসপোর্ট লাগবে তারপরে তাতে ভিসা লেগে আছে একটা শর্ত শুধু পাসপোর্ট থাকলে হবে না অনেকে পাসপোর্ট করে রাস্তা রাস্তায় ঘুরছে ঢাকাতে তাই না ভিসা লাগতে হবে এখানে আসার পর আবার আরেকটা শর্ত যে এখানে থাকলে একামা হইতে হবে এগুলো যদি কোনো একটি শর্ত না থাকে তাহলে আপনি কি নিরাপদ এই দেশে এসে থাকতে পারবেন পারবেন না দুনিয়ার ক্ষেত্রে একটা উদাহরণ দিলাম নামাজের ক্ষেত্রে উদাহরণ নামাজের কিছু শর্ত রয়েছে পূর্ব শর্ত তার মধ্যে একটি হচ্ছে উজু করা আপনার যে জায়গায় নামাজ পড়ে সেই জায়গায় পাক থাকা আপনার কাপড়গুলি পাক থাকা তার কোন একটি শর্ত যদি না থাকে উজু নেই আর নামাজ পড়ছেন কবুল হবে হবে না তাহলে লাইয়াহিল্লাহ পড়লেন কিন্তু তার শর্ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টি কামনা আপনার এই আল্লাহর সন্তুষ্টি কামনা নেই সন্তুষ্টি কামনা থাকলে প্রথম কাজ হচ্ছে প্রথম ইবাদত নামাজ তা হইতো তাহলে আপনার এই লাইয়াহিল্লাহ কাজে আসবে যেমন বিনা উজুর নামাজ কাজে আসবে না জি নাপাক কাপড় পরে নামাজ কাজে আসবে না নাপাক স্থানে পেশা পায়খানার উপর নামাজ পড়লে কাজে আসবে না উলঙ্গ হয়ে নামাজ পড়া কাজে আসবে না কিবলামুখী না পড়ে জেনে শুনে আপনি এই দিকে মুখ করে সারা জীবন তো পশ্চিম দিকে নামাজ পড়লাম কিবলামুখী হয়ে একবার পূর্ব দিকে মুখ করে নামাজ পড়ি নামাজ হবে ওই রকমই কালেমাই আল্লাহ কাজে আসবে না যদি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য না থাকি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য থাকলে অবশ্যই নামাজ পড়বেন সুতরাং বেনামাজি ভাইরা গোনাগার ভাইরা সাবধান কখনো শুধু লাইয়াহ উপর ভরসা করবেন না লাইয়াহ হচ্ছে চাবি চাবি আর চাবির দাঁত লাগে যদি দাঁত না থাকে চাবির দোকান থেকে এটা শুধু চাবি নিয়ে নেওয়ার বলে যে কোনো চাবি দেন আমার গাড়ি খুলবে খুলবে আপনার ঘরের দরজা খুলবে খুলবে না আপনাকে চাবি ওই দেখে বানিয়ে নিতে হবে যে আমার গেটের চাবি কেমন বা আমার গাড়ির চাবি কেমন রকম চাবি বানিয়ে নিতে হবে ওয়ান আবি সাইদিন খুদ রাজি আল্লাহ তালান রসুল্লাহ সাল্লাহ কাল আর একটি ফজিলত শুনিল্লাহ আবু সাইদ খুদ রাজি আল্লাহ তালান বর্ণনা করছেন রাসুল্লাহ বলেছেন মুসা মুসা সাল্লাম একদিন আল্লাহকে বলেন ইয়া হে আল্লাহ আল্লেমনি সাইয়ান হতে পারে যে সরাসরি কথা বলেছেন কারণ এর প্রমাণ রয়েছে যে মুসা আলি ইসলাম আল্লাহর সাথে কথা বলেছেন তাও হতে পারে অথবা ওহির মাধ্যমে হতে পারে ওহির মাধ্যমে জিবির আলি ইসলামকে মুসা আলি সাল্লাম বলেছেন যে আমি আল্লাহর কাছে দরখাস্ত করি হতে পারে বা আল্লাহর কাছে দোয়া করেছেন তিনি তখন জিব্রাইলের মাধ্যমে খবর এসছে আল্লেমনি সাইয়ান আল্লাহ আমাকে এমন একটা বস্তু শিখিয়ে দাও এমন একটা জিনিস শিখিয়ে দাও আজ করুকা যা দিয়ে আপনার জিকির আজকার করব আপনাকে স্মরণ করব। জিকির করা মানে আল্লাহকে স্মরণ করা ও আদৌ কাবেহি এবং আপনার কাছে দোয়া করব। এমন একটি বিষয় বা এমন একটি কথা শিখিয়ে দেন বাক্য শিখিয়ে দেন যা দিয়ে আপনার কাছে দোয়া করব এবং আপনার জিকির আজকার করবো স্মরণ করবো কালা কুল আল্লাহ বললেন তুমি বলো ইয়া মুসাল্লাহ ইলাহ ইল্লাল্লাহ তার এই লাইলাহ ইল্লাল্লাহর ইতিহাস চোদ্দশো বছর ইতিহাস নাই মানুষকে আল্লাহ যখন সৃষ্টি করেছেন আদম আলাইসাল্লামকে তখনই ইলাহ ইলাহা ইল্লাল্লাহ এই তৌহিদের বিধান নাজল করেছেন আল্লাহ ছাড়া কেউ সত্য উপাস নেই যখন লাইলাহিল্লাহ বলতে বললেন যে লাইলাহিল্লাহ বলে দোয়া করো লাইলাহিল্লাহ বলে আমাকে স্মরণ করো আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই তখন ইয়া রব্বে হে আল্লাহ কুল্ল এবাদে কে কলু না হাজা এ তো প্রত্যেক বান্দা জাহেল মূর্খ আমি আল্লাহ রাসুল আল্লাহর কালিম আমি স্পেশাল দোয়া করতে চাই তোমার কাছে কুল্লো ইবাদকে কলুন আজ প্রত্যেক বান্দাতে কথা বলে কালা ইয়া মুসা আল্লাহ বলেন হে মুসা শোনো তুমি লাই হাইল্লা ফজিলত সম্পর্কে ওয়াকে ফাল নাও শুনে নাও এর ফজিলত লাউ আন্না সামাওয়াতিসাব এই লাউ আন্না সামাওয়াতিসাবা সাত আসমান সাতটি আকাশ ও আমেরাহন্না গাইরি আমার ছাড়া সাত আসমান আবাদকারী যত আছে অর্থাৎ সাত আসমানে যত আল্লাহর সৃষ্টি রয়েছে অর্থাৎ ফেরেস্তাগণ ওয়াল আরাদিন আসাবা আর সাত জমিন আরদনের জমা আছে আরাদিন সাত জমিন ফিকিফা এবং সাত জমিন আবাদকারী যত রয়েছে এক পাল্লাতে রেখে দেওয়া হয় দাঁড়ি পাল্লা কায়েম করলেন ওজনের আর এক পাল্লাতে সাত আসমান সাত জমিন আর সাত আসমান সাত জমিনে যত মখলুকাত সৃষ্টি রয়েছে সব রেখে দিলেন পাহাড় পর্বত ইত্যাদি ওয়াল্লাহ ফিকিফা আর আরেক পাল্লাতে কি রাখলেন লা তাহলে এই সাত আসমান সাত জমিন এবং সাত আসমান জমিনে যত মখলুকাত সৃষ্টি জগৎ রয়েছে সব হালকা হয়ে যাবে আর সেসবকে নিয়ে ঝুঁকে যাবে মালাত মানে ঝুঁকে যাবে এই কালেমা এলা এলাহা এল্লাহ এটা বোঝানোর জন্য এটা এই নয় যে যেমন বাহ্যিক একটা ধরেন একটা কার্ড আছে আর কার্ডের উপর লাইলাহ ইল্লাহ লেখা আছে আর এদিকে সাত আসমান জমি সব চাপিয়ে দেওয়া হয়েছে আর দাঁড়ি পাল্লা দিয়ে যদি মাফ করে আপনি দেখেন যে দেখি হাদিসের আলোকে আমি দাঁড়ি পাল্লা দিয়ে মাফ করে তাহলে কি হবে না এটা বোঝানোর জন্য না যে সাত আসমান জমিন ভরে যদি আপনার অন্যায় থাকে কিন্তু আপনার ঠিক আছে অর্থাৎ একমাত্র আল্লাহর এবাদত বন্দী করেছেন এবাদত বন্দী সবচেয়ে বড় এবাদত বন্দী কালমাই আল্লাহ পরে হচ্ছে নামাজ তাহলে সব ঠিক আছে কিন্তু ভুল ত্রুটি আছে তাহলে আল্লাহ মাফ করে দিতে পারেন তো বলছেন মালাত বাহিন আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা এই সবকে নিয়ে ঝুঁকে যাবে বা লাহ পাল্লা ঝুঁকে যাবে রাহু ইবিন হেব্বান হাদিসটি ইবিন হেব্বানি রয়েছে হাকিমে রয়েছে ইমাম হাকিম রহমতুল্লাহ আলী হাদিসটিকে সহি বলেছেন তিরমিজিতে রয়েছে আরেকটি হাদিস যে হাদিসটি আম তিরমিজি হাসান বলেছেন আনাস রাজি আল্লাহ তালা বর্ণনা করেছেন সামেত রাসুল আল্লাহ একুল আল্লাহ রসুল থেকে শুনেছি কাল আল্লাহ তালা মহান আল্লাহ বলেন অর্থাৎ হাদিসে কুদসি ইয়াবনা আদম হে আদম সন্তান লাউ আতাইতানি বে কোরাবিল আর্দে এটি আরেকটি ফজিলত হচ্ছে তৌহিদের তুমি যদি জমিন ভর্তি করে খাতায়া গুনহা নিয়ে আসো লাউ আতাই তানি বেকোরাবিল আর খাতায়া জমিন ভর্তি সারা পৃথিবী ভর্তি গুনহা নিয়ে এসছো তাহলে গুনা ভর্তি একবারে গুনার পাল্লাই সোম্মা লাকিতানি তারপর আমার সাথে এই অবস্থায় সাক্ষাৎ করো লা তুশরেকো বিহি আমার সাথে কাউকে শরিক করনি তুমি কবরে সেজদা করনি মাজারে সেজদা করনি ওলি আউলিয়াকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন তারা আমাদেরকে দিতে পারি এসব আকিদা রাখনি পীর ছাড়া জান্নাত পাওয়া যাবে না পীর ছাড়া সাফাত পাওয়া যাবে না পীর হকানি পীর না ধরলে মুক্তি পাওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি যার পীর নেই তার পীর শয়তান এইসব সিরকি কুপুরি আকিদা নিয়ে মরেননি আকিদা ঠিক আছে এতে ভেজাল নেই কিন্তু গুনাও আছে মদ সারাব এই সেই অনেক গুণা আছে অনেক ভোগ ত্রুটি আছে তাহলে জমিন ভর্তি আমি মার্জনা নিয়ে তোমার সাথে সাক্ষাৎ করব। তুমি নিয়ে আসবে আর শিরিক করনি আমি সারা জমিন ভর্তি করে মার্জনা নিয়ে আসবো জমিন ভর্তি তুমি গোনা নিয়েছো আমি জমিন ভর্তি মার্জনা নিয়ে এসে তোমাকে মাফ করে দেব তবে এই মাফ আল্লাহ পাকরবের প্রথম খানেও করতে পারেন জরুরি নাই তার মানে যে আমি গোনা করতেই থাকেন অসুবিধা তো নাই কেন আল্লাহ তো জমিন ভর্তি মাফ নিয়ে বসে আছেন তাহলে গোনা করতে থাকবেন নাকি এই মাফে কথা বলা হয় যে প্রথম খানি মাফ করে দেবো আর নবী বলি আবু বাকর উমারের সাথে তোমাকে জান্নাত দিতে বলা হয়েছে কি মাফ করবেন আল্লাহ হাজার হাজার লাখ লাখ বছর পরে মাফ করবেন জাহান্নাম থেকে উঠিয়ে নিয়ে আসবেন কারণ আপনার তহির ঠিক আছে শিরিক করেননি কোন একদিন জাহান্নাম থেকে ফিরে আসবেন এ কথা বোঝা যায় কিন্তু আপনি কি চান যে একদিনের জন্য জাহান্নামে থাকবেন আর তা বরদাস্ত করতে পারবেন এক মিনিটের জন্য দুনিয়ার একটু আগুনে হাত দিয়ে পরীক্ষা করে দেখেন যদি তাই বরদাস্ত এক মিনিট না করতে পারেন তো কেমন করে আপনি সাহস করছেন জাহেল মূর্খ মুসলমানরা বলে যে আমরা মুসলমান একদিন না একদিন জান্নাত তো পাবো বড়ই বোকা লোকেরা বলে এইসব কথাবার্তা তাদের আসলে ইমান নেই এসব বলা হচ্ছে আল্লাহর বিধান সম্পর্কে ঠাট্টা মজাক করা জি এগুলি ইমানের কথা না এগুলি হচ্ছে কুফুরি কথা মুনাফিকি কথাবার্তা আল্লাহ যেন আমাদেরকে হৃদায়ত দান করেন আল্লাহ আমাদের গুনা খাতা মাফ করে দেন আল্লাহ আমাদেরকে নেক কামলে তৌফিক দান করেন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে তৌহিদের বাস্তবায়নে যেন তৌফিক দান করেন আমিন সাল্লাহ নবীনা মোহাম্মদ আলহি ওসাহী আজমান